السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال التثاؤب من الشيطان فإذا تثاؤب أحدكم فليكذب ما استطاع رواه مسلم অত্তিরমিদি ওয়াজাদা ফিসালাহ পৃষ্ঠী বাংলার সর্ধীয় দর্শক ও শ্রোতা আবহর আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আত্মাসা ও মিনাস হাই উঠা একটা হলো হাঁচি এই হাঁচির ব্যাপারে এসেছে যে রাহমিনার রহমান আল্লাহ রব্বুল্লাহর পক্ষ থেকে হয় আর হাই উঠা হাহা করা এটা শয়তানের পক্ষ থেকে হয় ফাইদা তাসা আবা আহাদুকুম ফাল ইয়াকিম যখন ভিতর থেকে হাই উঠে তখন সে যেন সেটাকে বন্ধ করার চেষ্টা করে ঠোঁট বন্ধ করে বন্ধ করলো সম্ভব যদি না হয় অন্য অন্য বর্ণা আছে হাত রেখে দিয়ে সেটাকে বন্ধ করা এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অর্থাৎ সালাতরত অবস্থায় হোক অথবা বাইরে হোক বিশেষ করে নামাজের অবস্থায় যদি কাউরি হাই উঠে তাহলে সেটাকে মুখ বন্ধ করে নেওয়ার চেষ্টা করবে যদি বন্ধ করা সম্ভব না হয় তাহলে ডান হাত অথবা বান হাত বা দুই হাত দিয়ে সেটাকে বন্ধ করতে হবে কারণ আল্লাহ নবী কারণ বলে দিয়েছেন এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এর অর্থ দুই রকম হতে পারে একটা অর্থ যে শয়তান এই ধরনের কাজ করিয়ে থাকে অথবা মানুষের এই হাই উঠে যখন মানুষ বেশি ঘুমায় বেশি খায় যখন তার মনটা ভালো থাকে না তখন এইগুলি হয়ে থাকে কাজে যেন শয়তানের শয়তান কি অলস বানায় মানুষকে বেশি করে খাওয়াবের চেষ্টা করে বেশি করে ঘুমাবের চেষ্টা করে তো এই যে এই কাজগুলি শয়তানের পক্ষ থেকে হয় কাজেই যখন মানুষের পেট ভর্তি থাকে যখন তার খাওয়া দাওয়া বেশি হয় ঘুম বেশি হয় তখন সাধারণত এটা হয়ে থাকে তাই আল্লাহ নবী আলাইসালাম শয়তানের যে সমস্ত কার্যক্রম বা শৈতানের সঙ্গে সাদৃশ্য বা শয়তান থেকে যে কাজটা হয় এগুলি থেকে বিরুদ্ধ থাকা বরং বিশেষ করে সালাদ যেটা একমাত্র মহানব্বুল আনামিনকে পাওয়ার জন্যে সে সময় যেন শৈতানের কোনো কাজ আমাদের দ্বারা না হয় আর সেই যদি যায় তাহলে মুখ বন্ধ করে নিয়ে সেটাকে তা যদি সম্ভব না হয় তাহলে ডান হাত বা বাম হাত যে কোনো হাত রেখে সেটাকে বন্ধ করবে এবং তিরমিজির বর্ণায় সালাতের কথা এসেছে কিন্তু অন্য বর্ণনায় আমভাবে মোট কথা বাইরে হোক আর সালাতের ভিতরে হোক আমরা মুখ বন্ধ করব না পারলে হাত দিয়ে আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করব কারণ ওই সময় যেমন শয়তানের একটা কথা এসেছে তাছাড়াও মুখটা দেখতেও তো একটা বিশ্রী বা একটা অন্য ধরনের দেখা যায় বিশেষ করে অনেকে অনেক বড় করে হা করে হাই উঠায় দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে বেশি লাগে অনেক সময় অনেকে অনেক শব্দ করে শব্দ এগুলি নিঃসন্দেহে বিশেষ করে সালাতের ক্ষেত্রে অন্যায় এটা ঠিক হবে না বাইরেও এই ধরনের শব্দ করা বা হা করা ঠিক হবে না ঢেকে রাখবো এখানে একটা মাসলা আমাদের জানা দরকার অনেক সময় আমরা দেখি যে অনেকেই যখন হাই উঠে তখন লা ইল্লা বিল্লা পড়ে বা কেউ হয়তো আউজ বিল্লাহমিনা শৈতান রাজিম বলে এই ধরনের আমাদের কাছে কোনো দলিল নেই আমাদের কাছে এই ধরনের কোনো দলিল নেই যে কিছু বলতে হবে শুধু ওটাকে বন্ধ করতে হবে হাত রাখতে হবে এটা তো আমাদের কাছে আছে কিন্তু এক্ষেত্রে কোনো দোয়া বলতে হবে সেটা আমাদের নাই কাজে কোনো দোয়া বলার যেহেতু দলিল নেই সেটা বলাও আমাদের জন্য ঠিক হবে না এছাড়া আর বিষয় আমাদের জানা দরকার সেটা অনেকে মনে করে যেহেতু শয়তানের পক্ষ থেকে এটা হয় কাজে ডান হাত না বাম হাত দিতে হবে এরকম মনে করে এই ধরনের কোনো দলিল আমাদের কাছে নেই এছাড়া আমরা বলবো যেটা যখন সুবিধা হয় সেটা রাখতে পারেন বন্ধুগণ ইতিমধ্যে আমরা কিন্তু সলাৎ পর্বের পাঁচটি অধ্যায় শেষ করে দিলাম সলাতরাত অবস্থায় আমাদের খসু এবং খজু সলাতে ধীর স্থিরভাবে সালাত আদায় করা একাগ্রতার সঙ্গে সালাত আদায় করা বিনয়ীর সঙ্গে সালাত আদায় করা সালাতের বাহ্যিকের সঙ্গে আত্মিক দিকটাকে খসু মানে ভিতরের ভয় খদু মানে বাইরের অঙ্গ প্রত্যঙ্গের ভয় এই যে হওয়া এটা অত্যন্ত আমাদের জন্য বাঞ্ছনীয় এটা আমাদের করা উচিত তাহলে ওই সালাত ওই নামাজ আমাকে যেমন দুনিয়াতেও ভালো কাজের দিকে ধাবিত করবে খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখবে এই সালাতের পূর্ণ নাম্বার পেয়ে কেমতের মাঠে যখন প্রথম সালাতের হিসাব হবে তখন কিন্তু আমি সালাতে কৃতকার্য হব পাশ করব এবং সার্টিফিকেট পেয়ে আলো নিয়ে ফুলসেরাত পার হওয়ার সুযোগ পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাদ একাগ্রতার সঙ্গে ভয়ভীতির সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য এমন সালাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবার আমরা চলে যাব সালাত পর্বের ষষ্ঠ পর্বে আমরা সালাতের জানলাম আমরা উজু কিভাবে করতে হয় পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় শর্ত কি ইত্যাদি ইত্যাদি কোন কোন কাজগুলি করা যাবে কোনটা করা যাবে না সুতরা দিতে হবে ইত্যাদি বেশ অনেক মাসাইল কিন্তু আমরা শিখে ফেলেছি তাহলে এবার সালাত আদা করব আমরা এর জন্য মসজিদ দরকার বা নামাজের জন্য নির্দিষ্ট একটা জায়গা লাগবে এই জন্য এবার অধ্যায় আমাদের কাছে আসতেছে কি বাবুল মাসাজেদ মসজিদের অধ্যায় মসজিদ বানাবের জন্যে যেখানে মাহাল্লা যেখানে মানুষজন বসবাস করে এমন জায়গাগুলিতে যেখানে মানুষ বসবাস করে সেটা মহাল্লা হতে পারে সেটা হয়তো কোনো কবিলা গোত্র হতে পারে এগুলিতে আল্লাহ নবী মসজিদ বানার জন্য নির্দেশ করেছেন ওয়ান তুনাজ্জাফ ওয়া তু তাইয়াব আরও নির্দেশ করেছেন কি এই মসজিদগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পবিত্র রাখার চেষ্টা করে এখানে কোনো প্রকার কোনো খারাপ বা কোনো নোংরা জিনিস যেন এখানে না আসে ওয়া তুতাইয়াব এবং সুগন্ধি করার জন্যে সেখানে বখুর হতে পারে চন্দন কাঠ জ্বালিয়ে হতে পারে সেটা আগরবাতি জ্বালিয়ে হতে পারে তবে আগরবাতি জ্বালিয়ার ক্ষেত্রে একটা মনে রাখতে হবে অনেক সময় বাজার থেকে দেখা যায় যে যারা এই আগরবাতি বিভিন্ন পূজা মণ্ডপে জ্বালায় আর ওই ধরনের ওখানে নোংরা এবং বেহা ছবি থাকে আর ওই ছবি সহ মসজিদের মধ্যে রেখে দেয় ওখান থেকে নিয়ে নিয়ে জ্বালায় এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোনো কর্মে যাতে করে যে সমস্ত আগরবাতির প্যাকেটে কোনো খারাপ ছবি আছে সেটা যেন মসজিদে স্থান না পায় বা কোনো একটা গোপন স্থানে বা ঢাকা স্থানে যেন থাকে এই জন্যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদে সুগন্ধি সেটা পারফিউম দিয়ে হোক আতর দিয়ে হোক বা সেখানে চন্দন কাঠ জ্বালিয়ে হোক বা সেখানে আগরবাতি জ্বালিয়ে হোক মোট কথা মনে রাখতে হবে মসজিদকে সুগন্ধিময় রাখা এটা আল্লাহ নবী নির্দেশ করেছেন কোনো ক্রমে মসজিদে যেন কোনো দুর্গন্ধ মসজিদ যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখা যায় অনেক সময় মসজিদগুলিতে ওই মাকড়সার জাল পেতে দিয়েছে এই ধরনের থাকে এই জন্য মসজিদগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদগুলিকে সুগন্ধিময় রাখা এটা কিন্তু আমাদের দায়িত্ব কারণ আল্লাহর নবী বলেন আহাবুল বিলাদ ইলাল্লাহ মসাজিদুহা আল্লাহর নিকটে সবচাইতে উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদ কাজেই আল্লাহর মসজিদকে আল্লাহর ঘরকে আপনি অপরিষ্কার রাখবেন সুগন্ধিময় রাখবেন না দুর্গন্ধ হবে এটা কি কোনো ব্যক্তির এটা কি কাম্য হওয়া দরকার এমনকি মানসিকতা হওয়া দরকার এই আমরা বলবো বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদগুলিকে দেখা যায় অনেক সময় যে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে হঠাৎ করে গিয়ে সালাত আদায় করতে গেলে সেখানে সালাত আদায় করার মতো পরিবেশ থাকে না এজন্য আমরা মসজিদ ঘরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র আর সুগন্ধি রাখার চেষ্টা করব। আর প্রিয়জনে যেখানে মসজিদ বানানো দরকার সেটা বানাবো তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মসজিদ বানাবের কিন্তু এখন একটা বিরাট ধুম পড়ে গেছে মসজিদ কারুকার্য হতে হবে সে ব্যাপারে আমাদের হাদিস আসবে আমরা পরবর্তীতে জানব এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন আর ইমাম তিরমিজি হাদিসটিকে মোরসাল হাদিস বলেছেন হাদিসটি সহি ইনশাল্লাহ আমরা এটা মনে রাখবো ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود اتخذوا قبور انبيائهم مساجد متفق عليه وزاد مسلم والنصارى ولهما من حديث عائشه رضي الله تعالى عنها كانوا اذا مات فيهم الرجل الصالح بنوا على قبره مسجدا وفيه اولئك شرار الخلق نعوذ بالله আমরা যে হাদিসটি পাঠ করেছি এটার তর্জমা এর অর্থ এর ব্যাখ্যা আমরা আপনাদের কাছে পরবর্তী সময়ে হাজির করতেছি ছোট্ট একটি ব্রেকের পরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস নিয়ে আমরা ব্রেকের পূর্বে যে হাদিসটি পাঠ করেছিলাম আবু হরিয়া রাজি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কাতাল ইহুদ আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দিন ইহুদিদের প্রতি অন্য বড় আছে লাহানা ইহুদিদের প্রতি লাহানাত আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাক লাহানত বলা হয় অভিশাপ হোক তারা অভিশপ্ত কারণ কি ইত্তাখাজু কবুর আম্বি আহিম মাসাজিদা তারা নবীরসুলদের কবরগুলিকে মসজিদ বানাই নিয়েছে নিঃসন্দেহে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কারা মহানরব্বুল আলমিনের নির্বাচিত মহাপুরুষ সমস্ত নবী রসুল এটি বোখারি মুসলিমের হাদিস ওয়াজাদা মুসলিম অন্নাসারা মুসলিমের বর্ণে নাসারাদের কথা হচ্ছে কাতাল ইহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানদের আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক লান আল্লাহ ইহুদ অন্নাসারা ইহুদি খ্রিস্টানের প্রতি লানাত আল্লাহর অভিশাপ আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাক কারণ তারা তাদের নবী রসুলদের কবরগুলিকে কি করত মসজিদ বানায় কোনো কবরকে মসজিদ বানানো শরীয়তে মোহাম্মদিতে হারাম সব ধর্মেই হারাম কিন্তু তথাপিও ইহুদি খ্রিস্টানরা বানাতো আজ দুঃখজনক হলেও সত্য এক মুসলিম রয়েছেন যারা বিভিন্ন কবরকে কেন্দ্র করে মসজিদ বানান দুইটা কথা এখানে মনে রাখতে একটা কবর কেন্দ্রিক মসজিদ আর একটা হলো কি মসজিদ কেন্দ্রিক কবর যদি মসজিদটা আগে হয়ে থাকে আর পরবর্তী ওইখানে কবর দেওয়া হয় তাহলে সেই কবরটা সেখান থেকে ভেঙে তার কবরবাসীর কিছু যদি থাকে মাইয়াতের সেটা কবরস্থানে স্থানান্তর করতে হবে আর যদি এই হয় যে কবরটা কেবলার দিকে দিকে রয়েছে তাহলে মসজিদের ওয়াল এবং সেই কবর বা কবরস্থানের ওয়াল আর একটা ভিন্ন হতে হবে মসজিদের ওয়ালের সামনে দিকে হবে কবর আর পিছনে হবে মসজিদ সেটা কিন্তু জায়েজ নয় বরং কি করতে হবে মসজিদের ওয়ালের ছাড়াও কবর বা কবরস্থানের ওয়াল আর করতে হবে আর যদি ডানে হয় বা বামে হয় বা পিছনে হয় তাহলে তার এরিয়া আদা থাকবে সেখানে ওয়াল যদি না হয় তাতে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ নবী আলিসাল্লাম এর আগে আমরা হাদিস আপনাদের কাছে পেশ করেছি বলেছে লাতুসাল্লু কবর তোমরা কবরের সামনে করে কবরের দিকে হয়ে তোমরা সালাত আদা করবে না এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মসজিদ আগে হয়েছে কবর পরে তাহলে এই হলো তার বিধান কবর সরাই দিতে হবে অথবা কবর সামনে থাকলে তার আরেকটা ওয়াল দিতে হবে আর যদি এ হয় যে কবর ছিল আগে ওই কবরকে কেন্দ্র করে ওইখানে মসজিদ বানা হয়েছে কোনো ব্যক্তি সেটা যেই হোক আগে তো ইহুদি খ্রিস্টানরা আসলদের কবরকে মসজিদ বানাতো আর আমরা এখন কবর বানাই এক শ্রেণীর মানুষ সাধারণ কোনো মানুষের এইভাবে কবর বানার পরে ওইখানে মসজিদ এটা তো সম্পূর্ণভাবে হারাম এবং সেই ক্ষেত্রে ওই কবরকে ভেঙে ফেলতে হবে এবং ওই মসজিদকেও ভেঙে ফেলতে হবে যদি এমন ধরনের ফেতনা হয় আর না হয় তাহলে ওই কবর থেকে যাবে ওখান থেকে মসজিদ ভেঙে ফেলে দেওয়া হবে ওই কবরকে কেন্দ্র করে মসজিদ হয়েছে সেখানে সালাত আদায় করলে ও বাতিল হয়ে যাবে সেই নামাজগুলি কি বিনষ্ট হয়ে যাবে সেই সালাদগুলি আল্লাহ কখনোই কবল করবেন না তাহলে ইহুদি খ্রিস্টানরা যেই কাজের জন্য আল্লাহ নবী লানত করলেন অভিশাপ করলেন তাদেরকে তাদের প্রতি বদোয়া করলেন সেই কাজ উম্মতে মোহাম্মদের কাউরি করা কি ঠিক হবে বলুন তো সুপ্রিয় দর্শক এটা কখনোই উচিত হবে না আমাদের জন্য এই ধরনের কাজ থেকে আমাদের বিরত রাখতে হবে কোনো কবরকে কেন্দ্র করে কোনো মসজিদ বানা যাবে না আর বানা হলেও সেখানে সালাদ আমাদের সঠিক হবে না সালাদ বাতিল হয়ে যাবে কথা আমাদের মনে রাখতে হবে এবং যারা করেছে বা করবে তাদের জন্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের লানত রাসুল সাল্লামের বদোয়া অবধারিত কথা আমাদেরকে ভালো করে অবগত এবং অবহিত হওয়া আমাদের জানা জরুরি ওয়ালাহুমিন হাদিস আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বুখারি মুসলিমে আগের হাদিসটি ছিল আবহাওয়া থেকে আয়েশা রাজি আল্লাহ তালাহ থেকেও বর্ণিত হয়েছে সেখানে আছে কানু ইদা মা তাফিহিমুর রাজুল সালেহ বানাও আলা কাবরিহি মসজিদা তারা তাদের কোনো নেক ব্যক্তি মারা গেলেও ইহুদি খ্রিস্টানরা কি করত কবরের উপরে মসজিদ বানাই দিত নাউজবিল্লা এই হারাম কাজটা করত আল্লাহ নবী আলিসালাম ওদের ব্যাপারে বলছেন উলায়কা শেরারুল খালক উলায়কা শেরারুল খালক উলায়কা শেরারুল খালক এরা হচ্ছে সবচেয়ে জঘন্য মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে এরা সবচেয়ে জঘন্য সবচেয়ে নিকৃষ্ট যারা কোনো নেক বুজুর্গ ব্যক্তির কবরকে কেন্দ্র করে ওইখানে মসজিদ বানাই দেয় আর ওইখানে গিয়ে সেজদা করে এটা শিরিকের হয় শিরিক করে অথবা শিরিকের দরজা উন্মুক্ত করে দেয় ফতেহ কি করে দেয় খুলে দেয় এজন্য বন্ধুগণ যেই কাজটি লানত্বের কাজ যেই কাজটি আল্লাহ নবীর বদার কাজ এমন কাজ কোনো মুসলিমের জন্যে কোনো মমিনের জন্যে কোনো উম্মতে মোহাম্মদের জন্যে কখনোই সমুচিত নয় কখনো উচিত নয় এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার এগুলি শিরিক থেকে মুক্ত থাকার এই ধরনের মসজিদ বানানো থেকে আমাদের নিঃসন্দেহে আমাদের এই মশলাগুলি জানা জরুরি আজ আমাদের ভারত উপমহাদেশে বলেন আর বিভিন্ন জায়গায় বলেন কবর কেন্দ্রিক কত মসজিদ তৈরি হয়েছে যা শরীয়তে মোহাম্মদীতে এক জঘন্য কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন এই ধরনের সিরিকের কাজ থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম সালাম আরও হাদিস আমরা বর্ণনা করি وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم خيلا فجاءت برجل فربطوه بسارية من سوار المسجد الحديث متفق عليه আবু হরিন রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন জাল্লা নবী আলাইসালাম একটা বাহিনী তিনি যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন তারা একটা লোককে ধরে নিয়ে আসলো যে লোকটার নাম ছিল সোমামা উবনু আসাল তিনি একজন একটা গোত্রের প্রধান একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল সে ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন সাহাবা ইকরামাজি আল্লাহ তালা আনু এরপরে ফারাবাতু মসজিদ মসজিদে নবী আলাহি সাল্লাতাম রাসুল যে মসজিদ নবী মদিনায় রয়েছে এই মসজিদের একটি খুঁটির মধ্যে সাহাবা ইকরাম ওই কয়েদিকে বেঁধে রাখলেন আল হাদিস এই লম্বা একটা হাদিস মোত্তাফাকুন আলাই বোখারি মুসলিম এই হাদিস বর্ণনা করেছেন এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কোনো অমুসলিম ব্যক্তি প্রয়োজনে তাকে মসজিদে প্রবেশ করানো যায় প্রয়োজনে তার মসজিদের খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন এর অর্থ কি পরবর্তীতে আল্লাহ নবী আলিসালাম তার খাওয়ার ব্যবস্থা করলেন সালাতে যান তার জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে রাসুল সাল্লামের সেই চরিত্রে আল্লাহ রাসুল সাল্লামের ব্যবহারে আকৃষ্ট হয়ে সোমামা আসাল ইসলাম গ্রহণ করলেন সুহান আল্লাহ আল্লাহ নবী আলিসালাম সাহাবা রাজি আল্লাহ নিজেরা না খেয়ে অমুসলিম কয়েদিদেরকে অমুসলিম যুদ্ধবন্দীদেরকে খানা খাওয়াতেন কি এক সুন্দর অনুপম দৃষ্টান্ত এক চরিত্র তাই সোয়াবিন আসাল কি করলেন ইসলাম গ্রহণ করলেন যদিও তাকে ধরে নিয়ে এসেছে তাকে মসজিদে বেঁধে রেখেছে তবুও সাহাবাই ক্রাম আল্লাহ তালা আনব এবং আল্লাহর নবীর চরিত্রে মোহিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করে আর থাকতে পারলেন না বরং ইসলামের সেই মধুর শরবত ইসলামের সেই অমীয় শরবত সে পান করে মুসলিমদের কাতারবদ্ধ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এখানে আমরা বুঝতে পারি যে প্রিয়জনে অমুসলিম ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারেন যেমন আল্লাহ নবী আলিসালামের মসজিদে বেধা বাধা হয়েছিল এভাবে যদি কোনো মুসলিম আসে তাদেরকে দাওয়াতের জন্য তাদেরকে দিন শিখাবের জন্য কোনো লেকচার কোনো ভাষণ কোনো খুদবা বা কোরআনের কোনো দাস বা হাদিসের কোনো দাস তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য তাদেরকে দাওয়াত করার জন্য মসজিদে তাদেরকে বসানো বা প্রবেশ করানো জায়জ রয়েছে এটা আমরা যারা জানতে পারলাম ওয়ানহু রাজি আল্লাহ আন আন্না ওমারা আমার হাসান ইউনশেদ ফিল মসজিদ ফালাহাদা ইলাই ফকালা কাদ কুন্ত আনশুদ ওয়াফিহি মান হুয়া খাইরু মিন মুত্তাফাকুন আলাই আবু রাজিয়াল থেকে আরও বর্ণিত হয়েছে তিনি বলেন ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু হাসান বিন সাবেদ শাহর রাসুলিল্লাহ সাল্লাম আল্লাহ রাসূলের যে খাস কবি ছিলেন যিনি কবিতা আবৃত্তি করে মুসলিমদেরকে অনুপ্রেরণা দিতেন যিনি অমুসলিমদেরকে তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্যে তিনি কবিতা গাইতেন আল্লাহ নবী আলিসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ জিবরুল ফেরেস্তা দিয়ে তাকে কি সহযোগিতা করো হারুল আজিম তো হাসান বিন সাহাবেদ রাজিয়াল্লাহ তাল আনহ মসজিদে বসে বসে বা দাঁড়িয়ে কি করতেছিলেন কবিতা আবৃত্তি করতেছিলেন কবিতা গাইতেছিলেন এই মুহূর্তে উমার ফারুক রাজিল্লা আনহ ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন আরে দেখেন যে হাসান বিন সাহেব আল্লাহর ঘর মসজিদের মধ্যে কবিতা আবৃত্তি করছেন ওমার ফারুক রাজিল্লাহ তাল তার দিকে রাগান্বিত হয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন তখন হাসান বিন সাহেব তার উত্তরে বললেন কাদ কুন্ত আন শুধু ওমার আপনি আমার দিকে রাগান্বিত হয়ে দৃষ্টি নিক্ষেপ করছেন কিন্তু আমি এই এই মসজিদ অবিতে আমি কবিতা আবৃত্তি করেছি যেখানে আপনার চাইতে উত্তম ব্যক্তি অর্থাৎ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে আমি কবিতা আবৃত্তি করেছি তিনি নিষেধ করেন নাই বা এটা খারাপ মন্দ বলেন নাই তাহলে আপনি কেন আমাকে রাগান্বিত দৃষ্টিতে দেখছেন হাসান বিন সাবেদ রাজিয়াল্লাহ তালা আনহু ওমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুকে চমৎকার সুন্দর করে উত্তর দিয়ে দিলেন আমরা মসজিদ ঘরে মসজিদে আল্লাহর ঘরে আমাদের যদি এমন কোনো কবিতা হয় যার মধ্যে কোনো অশ্লীলতা নেই কোনো বাজে কথা নেই কোনো শিরকি কথা নেই কুফুরি কথা নেই তাহলে ওই ধরনের কবিতা আমরা আবৃত্তি করতে পারি মানুষকে সেখান থেকে শিক্ষণীয় যদি কিছু থাকে কিন্তু এমন যদি হয় যে কবিতার মধ্যে কোনো নারীর অঙ্গ প্রত্যঙ্গর বর্ণনা রয়েছে বা যেখানে বেহায়াপনা বা যার কথার মধ্যে অশ্লীলতা রয়েছে এমন ধরনের কোনো কথা এমন ধরনের কোনো কবিতা আবৃত্তি করা যাবে না বা যেগুলির মধ্যে শিরিক বা কুফুর রয়েছে আবৃত্তি করা যাবে না আরও মনে রাখতে হবে কবিতা আবৃত্তি করতে গিয়ে যদি মুসাল্লিদের যারা সালাত আদায় করছে তাদের কোনো বিঘ্নতা ঘটে তাহলে তো সেক্ষেত্রে সেটা চলবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এজন্যে মসজিদ ঘরকে আল্লাহর দিনের জন্যে দাওয়াত ও তবলিগের জন্য দর্শ তদরিসের জন্য সালাতের জন্য জিকির আজকারের জন্য কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট করতে হবে এই ধরনের কবিতা যেগুলির মধ্যে কোনো কল্যাণ মঙ্গল বা শিক্ষণীয় রয়েছে এই ধরনের কবিতা পাঠ করা যাবে যেগুলির মধ্যে যাকে আমরা গাজালের নাম দিয়ে অনেক সময় যার মধ্যে অনেক খারাপ কথাও থাকে এগুলি কখনোই বর্ণনা করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষা করা আল্লাহর ঘর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষা করা এবং যা করা যায় তা করা এবং যা করা যায় না তা থেকে বিরত রাখার আমাদেরকে সেই ধরনের শিক্ষা এবং আমল করার তফিক দান করেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সাল্লি আল মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নাক হামিদুল মজিদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ